পোলাপন নষ্ট হয় শুধু বাপ মায়ের কারণে পোলাপন ধ্বংস হয় শুধু বাপ মায়ের কারণে পোলাপন নষ্ট হয় শুধু বাপ মায়ের কারণে পোলাপন ধ্বংস হয় শুধু বাপ মায়ের কারণে পোলা পানাবার মানুষ হয়ে করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল উজ্জ্বল সেই পোলা পান বাবা মাকে রাখে সদা শান্তি সুখে আরো সচ্ছল সচ্ছল যদি তার বাবা মা সত্য মিথ্যা যাচাই করে যদি তার বাবা মা ভালো আর মন্দ বুঝতে পেরে দিতে পারে করতে পারে আদৌ শাসন হবে ধন্য ধন্য সেই বাবার কুল ধন্য হবে তার চরণ হবে ধন্য ধন্য সেই মায়ের কুল ধন্য হবে তার চরণ হবে ধন্য ধন্য সেই বাবার কুল ধন্য হবে তার চরণ হবে ধন্য ধন্য সেই মায়ের কোন ধন্য হবে তার চরণ আদরের সন্তান বখাটে ছেলের সাথে আড্ডায় জড়াতে দিও না দশ বারো বছরের ছেলেদের হাতে শোনো মোবাইল সেট তুলে দিও না যদি মাদ্রাসা কিংবা স্কুল থেকে বাড়ি এসে শিখ শিক্ষকেরই নামে নালিশ করে যদি কারণে অকারণে শিক্ষকেরই ভয় পড়বে না বলে আর বায়ে ধরে তবে তার বাবা মা সত্য মিথ্যা যাচাই করে তবে তার বাবা মা ভালো আর মন্দ বুঝতে পেরে দিতে পারে করতে পারে অদো হবে ধন্য ধন্য সেই বাবার কুল ধন্য হবে তার চরণ হবে ধন্য ধন্য সেই মায়ের কুল ধন্য হবে তার চরণ হবে ধন্য ধন্য সেই বাবার কুল ধন্য হবে তার চরণ হবে ধন্য ধন্য সেই মায়ের কুল ধন্য হবে তার চরণ গরুকে জিজ্ঞেস করে যদি কেউ হাল চাষে তার মতো বোকায়ার হবে না ছেলেকে জিজ্ঞেস করে ছেলের মতেই চলে তাই তো সফল হতে পারে না যদি অধিক আদর করে নিজের কাছেই রাখে তবে তার পড়াশোনা কেমনে হবে যদি ভালো থাকা খাওয়া দেখে আরাম আয়েস খোঁজে ভালো পড়া হবে কিনা নাই বা দেখে তবে যেই বাবা মা আদর ভালোবাসাতে করে তবে যেই বাবা মা দৈনিক পড়ার হিসেবে খোঁজে দিতে পারে করতে পারে অদূর আর শাসন হবে ধন্য ধন্য সেই বাবার কুল ধন্য হবে তার চরণ হবে ধন্য ধন্য সেই মায়ের কুল ধন্য হবে তার চরণ হবে ধন্য ধন্য সেই বাবার কুল ধন্য হবে তার চরণ হবে ধন্য ধন্য সে মায়ের কুল ধন্য হবে তার চরণ সুযোগে বিপিএস হোফাজুল কোরআন মাদ্রাসা Laksam Comilla zero one eight two nine two three one two zero one Facebook dot com slash BPS ASG